আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত আলহামদুলিল্লাহ রবিলমিন আলমিন ওসলাত ওসালাম আলা নবীনা মোহাম্মদ আমিন ওয়ালা আলহি ওয়াসহাবি আজমাইন ওবাদ সময় দর্শকবৃন্দ আমরা আলোচনা করেছিলাম ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ রচিত বয়ান আয়তাকাদ আলসুল জামা এই কিতাবটি নিয়ে এই কিতাবটির মধ্যে আমাদের ইমাম প্রথমে তাহিদের আলোচনা করেছেন তারপর তিনি বলেছেন তাহিদের বিপরীত কি সেটা তিনি আলোচনা করেছেন তিনি বলেছেন ওহুয়া মোতায়ালিন আনিল আদি ওয়াল আন্দাদ তিনি বিপরীত কিছু তার বিপরীতে কিছু দাঁড় করানো দিদ যেটা বিপরীতে উল্টা বিপরীত পাশে তার বিপক্ষে কিছু দাঁড় করানো তা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত সম্পূর্ণ তিনি পবিত্র সম্পূর্ণ তিনি তার অনেক উপরে অবস্থান করেন সেগুলি থেকে তিনি মুক্ত ওয়াল আন্দাজ অনুরূপভাবে তার সমকক্ষ বা তার দিদ কেউ সাব্যস্ত করলে সেটাও তিনি গ্রহণ করেন না সেটাও তিনি গ্রহণ করেন না এ থেকে তিনি মুক্ত এ কথাটি আমাদের ইমাম বলেছেন আমরা এর ব্যাখ্যা করবো ইনশাল্লাহ আজকে তারপর তিনি আমাদের ইমাম আরো বলেছেন তাকাদ্দাসা সু ইন আল্লাহ তালা প্রত্যেকটি সব রকমের খারাপ এবং সব রকমের দোষ ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত সব দোষ ত্রুটি থেকে সম্পূর্ণরূপে মুক্ত একটা হচ্ছে কেউ কেউ আল্লাহ তালার বিপরীতে অনেক কিছু সাব্যস্ত করে আবার একটি হচ্ছে আল্লাহ তালার বিপরীতে কেউ কেউ আল্লাহ তালাকে খারাপ গুণে গুণান্বিত করে এর দিকে আল্লাহ তালা মুক্ত অন্য আবার আমাদের ইমাম বলতেছেন ও তেনাজাহা আঙ্কুল বিন ওয়াসেন এবং তিনি সব রকমের দোষ এবং সব রকমের ত্রুটি থেকেও তিনি পবিত্র সব রকম দোষ এবং ত্রুটি থেকেও পবিত্র দোষ ত্রুটি খারাপ অর্থ এ সবগুলি থেকে আল্লাহ তালা পবিত্র এটা এই কথাটি সম্পূর্ণরূপে আল্লাহ তালার জন্য একেবারে সাব্যস্ত করতেই হবে কারণ আমরা যখন সুবহান আল্লাহ বলি এর অর্থই হচ্ছে যে সব রকমের পবিত্রতা ঘোষণা করছি তার মধ্যে কোন রকমের দোষ ত্রুটি কোনো কিছু নেই আবার যখন তাকাদ আসমা হুয়া সিফাতু বলে আল্লাহ তালা নাম এবং গুণ সমূহ পবিত্র তখনই একই অর্থ একই অর্থ হয় অর্থাৎ তার নাম গুণ সত্তা নামে গুণে সত্তায় বা তার কর্মকাণ্ডে কোথাও কোন রকমের দোষ ধরার কারো কোনো সুযোগ নেই কারণ তিনি এই সবগুলি থেকে মুক্ত তার কর্মকাণ্ড সবই সুন্দর আমাদের কাছে কখনো কখনো সেটা প্রকাশ পায় না বলে আমরা অনেক সময় এটা কেন হলো এটা কেন হলো বলি কিন্তু তার কর্ম সুন্দর তার গুণাগুণ সবই সুন্দর তার নাম সবই সুন্দর আল্লাহ সেটা নিজেও ঘোষণা করেছেন ওলিল্লাহ হোসনা ফাদুর হুবিহা সুতরাং আল্লাহ সবই সুন্দর সে সুন্দর হওয়ার কারণে তার নাম তিনি সৎ নিজেও সুন্দর তার নামও সুন্দর তার গুণও সুন্দর তার কর্মকাণ্ডও সুন্দর এবং সঠিক সেই জন্য তাকাদ্দাসাহান কুল্লে সু ইন সব রকমের যত রকমের খারাপই আছে যত রকমের নিকৃষ্ট জিনিস আছে তা থেকে আল্লাহ তালা সম্পূর্ণ মুক্ত একটি শব্দ তিনি একটা বলে দিয়েছেন কারণ এর চেয়ে বেশি বাড়াবাড়ি করা আবার তার আল্লাহ তালার জন্য উপযোগী হবে না যখন যে বলবেন যে আল্লাহ তালা এইটা করে না ওইটা করে না এটা করে এটা বলা বলা এত কিছু ভিন্নভাবে বলা মূল একটা কথা বলে দিবে যে আল্লাহ তালা সমস্ত রকমের সমস্ত রকমের যে কোনো রকমের ভুল বুঝাবুঝি ভুল অর্থ করা থেকে তা থেকে মুক্ত সু খারাপ থেকে মুক্ত আবার আমাদের ইমাম বলছেন ও জাহাঙ্কুল আইবিন ওয়াশাইন শাইন এবং সব রকমের দোষ এবং সব রকমের ত্রুটি থেকেও আল্লাহ তালা সম্পূর্ণরূপে মুক্ত আমরা দেখলাম প্রথম তিনি আল্লাহ তালাকে এক ধরনের আল্লাহ তালাকে শিরিক থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন দ্বিতীয়বার তিনি আল্লাহ তালাকে দোস্তুরি থেকেও মুক্ত ঘোষণা দিচ্ছেন একটি হচ্ছে নাওয়াকেদ একটি হচ্ছে নাওয়াকেস অর্থাৎ আল্লাহ তালাকে তিনি দুইটি জিনিস থেকে মুক্ত ঘোষণা করেছেন একটি হচ্ছে নাওয়াকদুল তাওহিদ যা আছে যা করলে তাওহিদ নষ্ট হয় তা থেকে তিনি মুক্ত এবং যা করলে তাহিদের মধ্যে কমতি আসে তা থেকেও তিনি মুক্ত তাহিদের কমতি তা থেকেও তিনি মুক্ত তাহিদের ব্যাপারে পরিপূর্ণভাবে আল্লাহ তালার জন্য তাহিদ সাব্যস্ত করতে হবে কোন রকমের সন্দেহে থাকা যাবে না এরপর আমাদের ইমাম বলছে বলছেন যে কুল্লে সেই ওলা লিখু সেই তিনি সবকিছুর মালিক তা কোনো কিছু তার মালিক নয় ওলা ঘিনা আনিল্লাহ তরফতাইন আল্লাহ থেকে কেউ হইতে পারবে না এক মুহূর্তের জন্য ক্ষণিকের জন্য ক্ষণিকের জন্য কখনো আল্লাহ থেকে কেউ অমুখাপেক্ষী একথা বলতে পারবে না যে কেউ আল্লাহ থেকে এক ক্ষণিকের জন্য অমুখাপেক্ষী হবে ফাকাদ কাফারা সে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে বরং সব সময় আল্লাহ তালার মুখাপেক্ষী আমরা এই সময় যে সময় বলবো যে আমি আল্লাহ তালাকে অমুখ হবে সে কাফের হয়ে যাবে আল্লাহ তালা কোরআন কারিম বলেছেন কাল্লা ইন্নাল ইনসান লাইয়াতগা আর রাহুস্তাগনা কখনো নয় মানুষ লাইয়াত সীমা লঙ্ঘন কখন করে যখন সে মনে করে যে সে অমুখাপেক্ষী অমুখে সীমা লঙ্ঘন করে অর্থাৎ কাফের হয়ে যায় এই জন্য যে ব্যক্তি কিছু সময়ের জন্য হলেও যদি ব্যক্তি মনে করে যে আমি আল্লাহ থেকে মুক্ত আছি বা আমি আল্লাহ তালার আল্লাহ তালার পাকড়াও থেকে মুক্ত অর্থাৎ তাকে অথবা তার প্রয়োজন হবে না এই যদি কেউ মনে করলে কাফের হয়ে যাবে ওসার আমিন আহলের হাইন এবং সে ধ্বংসপ্রাপ্ত অন্তর্ভুক্ত হবে আমাদের ইমাম এরপরে বলতেছেন ওয়াল আমনু ওয়াল ইয়াসু ইয়ান কোরআন আল মিলাতুল ইসলাম যে নিরাপদ হওয়া এবং নিরাশ হওয়া নিরাপদ হওয়ার তো কি একেবারে ভয়হীন ভয় সংখ্যাহীন হওয়া যে কোনো মানুষ ভয় আল্লাহ তালা সম্পর্কে একেবারে নিঃসংকচিত হয়ে যাওয়া ওয়াল ইয়াস অনুরূপভাবে একেবারে নিরাশ হয়ে যাওয়া দুইটাই মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এটা কখন করে যখন আল্লাহ সম্পর্কে তার ধারণা না থাকে তখনই শুধু মানুষ এটা করতে পারে কারণ যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে ধারণা রাখে সে কাজটি করে না বরং তার ইম আল ইমান উবাইন আল খৌফ রাজা ইমান সবসময় থাকে আশা এবং ভয়ের মাঝখানে আশা এবং ভয় হচ্ছে যেমন দুটি দুটি ডানা দুটি ডানা দুটি ডানা না হলে যেভাবে নেভিগেশনে সমস্যা হয় একটি পাখির তেমনিভাবে একজন ইমানদারের এই দুটি ডানা না হলে তার ইমানের সমস্যা থাকবে এই দুটি ডানা হচ্ছে একটি হচ্ছে যে আল খাউফ রাজা আশা এবং ভয় তার মধ্যে থাকবে যে একেবারে ভয়ে ভীত হয়ে নিরাশ হয়ে যাবে এটা যেমন জায়েজ নাই অনুরূপভাবে একেবারে আশা করতে করতে শঙ্কাহীন হয়ে যাবে সেটাও জায়েজ নাই বা এর মাঝে হচ্ছে ইমান এই অবস্থায় থাকতে হবে এই জন্য আমাদের ইমাম বলছেন ওয়াসাবিরুল হককে বাইনা হুমা আহলুল কিবলা যে আহল কিবলার কিবলার অনুসারী যারা অর্থাৎ মুসলিমরা আহলে সুনতল জামাতের আকিদারি আকিদার অনুসারী যারা তাদের তাদের পথই হচ্ছে তারা সাবিউল হক এই দুই পথের মাঝখানে তাদের অবস্থান এই দুটি মতে তারা গ্রহণ করেন অন্য কোনো মতে তারা যান না দুটির মাঝখানে অবস্থান দুটি মতের মাঝখানে তারা অবস্থান গ্রহণ করেন সেটা কি সেটা হচ্ছে যে আমরা ভয়ে ভীত হয়ে নিরাশ হয়ে যাব না আবার আশা করতে করতে একেবারে নিঃসংকচিত হয়ে যাব না এর মাঝখানে থাকবো যে আমরা আল ইমান উবাইন আল খাউফে ওর রাজা আশা এবং নিরাশার মাঝখানে থাকবো যে যখন গুণা করব আশা করব যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন আবার যখন আবাদত করব তখন দোয়া আশা করব যে আল্লাহ তখন ভয় থাকবো যে হাই নাকি আল্লাহ আমাকে কবুল করলেন কি করলেন না এ ভয়ে থাকবো এবং আল্লাহর কাছে নত থাকবো যাতে করে আমাদের আবাদগুলো কবুল করেন এবং আল্লাহ তালা আমাদের আমলগুলো কবুল করেন এই অবস্থা এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার এর ভিতরে থাকবে আমরা ওদের মতো হব না যারা কবিরা গুণা করলে তাদের কাফের মনে করে অথবা যারা গুণা করতে থাকে আর আল্লাহর উপরে আশা দিয়ে আশার মধ্যে থাকতে আশা করতে থাকে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এবং সে তবাও করে না কিছু করে না এই জাতীয় মানুষগুলো থেকে আমরা দূরে থাকবো এটা হচ্ছে আমাদের ইমানের পরীক্ষা আমাদের এই মাধ্যমে আমাদের ইমানটা তাজা থাকবে এর মাধ্যমে ইমানগুলো প্রসিদ্ধ ইমানগুলো ঠিক থাকবে আমাদের ইমাম একথা বলার পরে বলছেন ওয়ালা নুসাদ্দেকু কাহিনান ওয়ালা আর্রাফান আমরা কোনো গণককে সত্য বলে বিশ্বাস করব না ওলা আর্রাফান অনুরূপভাবে কোন যারা ভবিষ্যৎ বক্তা তাদের কোনো মতামতকে সত্য বলে বিশ্বাস করব না ওলা মানি ইয়াদ্দাই সাইয়ান ইউখালিফুল কিতাব সুন্না ওয়াজমা উম্মা অনুরূপভাবে এমন কাউকে আমরা স্বীকার করব না যারা এমন স্বীকৃতি দেব না যারা দাবি করে কোরআন সুন্না এজমা উম্মতের বিরোধী কিছু দাবি করবে এমন কাউকে আমরা সত্য বলে মেনে নিব না এমন কাউকে আমরা সত্য বলে মেনে নিব না আমাদের ইমান ইমাম আবু জাফর তহাব রহমতুল্লাহ আলাই ইমান নষ্ট আল্লাহর ইমান কিভাবে নষ্ট হয় এই কথাগুলো এই এই কথাগুলোর মাধ্যমে তিনি সেটা তুলে ধরেছেন আমরা যদি সংক্ষেপে সেটা বলতে পারি তাহলে বলতে পারি এটা যে আল্লাহর ইমান নষ্ট হওয়ার মৌলিক কারণ হচ্ছে তিনটি একটি হচ্ছে যে আল্লাহ তালার সাথে শিরিক করা আরেকটি হচ্ছে আল্লাহ তালার বিরুদ্ধে কুফুরি করার অস্বীকার করা আরেকটি হচ্ছে আল্লাহ তালার বিরুদ্ধে বাহ্যিকভাবে অস্বীকার না করলেও অন্তর্গত অস্বীকার করা অর্থাৎ নিফাকি এই তিনটি জিনিসের মাধ্যমে মানুষ দিন থেকে বেরিয়ে যায় আল্লাহর ইমান বিরোধী কাজ হচ্ছে এই তিনটি একটি হচ্ছে শির একটি হচ্ছে কুফুর একটি হচ্ছে নেফাক তার মধ্যে কুফুর হচ্ছে সবচেয়ে বড় কারণ কুফুরের মধ্যে আল্লাহর উপর ইমান ইমান আল্লাহর উপর ইমান অস্বীকার করলে যেমন কাফের হয় তেমনি ফেরেস্তা অস্বীকার করলেও কাফের হয় রসুল অস্বীকার করলেও কাফের হয় আখেরাত অস্বীকার করলেও কাফের হয় কিন্তু আল্লাহর উপর ইমানের সাথে সম্পৃক্ত যে অংশটুকু সেটা হচ্ছে শির্ক শির্ক নিফাক এর চেয়ে আরো ব্যাপক নিফাক হচ্ছে হচ্ছে যে কোনো জিনিসেই আল্লাহ তালা এবং তার রসুল জানিয়ে এসেছেন তার সামান্যতম জিনিসও কেউ যদি কোনো মুখে স্বীকার করে কিন্তু অন্তর থেকে সেটা স্বীকার না করে অন্তরে কষ্টের মধ্যে থাকে তাহলে অবশ্যই নেফাকি হবে আমরা সরাসরি যে জিনিসটা দেখতে পাচ্ছি যে যে জিনিসটা সরাসরি ইমান বিল্লাহ আল্লাহর ইমান বিরোধী যে জিনিসটা সরাসরি তাওহিদ বিরোধী যে জিনিসটা সরাসরি আল্লাহ তালার একত্রের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে যে জিনিসটা নিয়ে সেই জিনিসটা হচ্ছে শির্ক এই শির্কের বিষয়ে আমরা এখন কিছু আলোচনা করতে চাই শিরিক হচ্ছে শিরিক হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তালার কোনো বৈশিষ্ট্য আল্লাহ তালার কোনো বৈশিষ্ট্য তার রবিয়তের বৈশিষ্ট্য হোক বা নাম গুণের বৈশিষ্ট্য হোক বা তার এবাদত এবাদ জাতীয় বৈশিষ্ট্য হোক কোনো বৈশিষ্ট্য আল্লাহ তালার রবিয়ত হোক অত প্রভুত্বে নাম এবং গুণে অথবা আল্লাহ তালা এবাদতে অন্য কাউকে শরিক করা বা আল্লাহ তালার প্রভুত্ব বা আল্লাহ তালা নাম গুণ বা আল্লাহ তালার আবাদতকে অস্বীকার করা এসবই হচ্ছে শির এসবই হচ্ছে শির আল্লাহ তালার সাথে সংশ্লিষ্ট জিনিসগুলোকে স্বীকার করা বা অস্বীকার করা আল্লাহ তালা যা স্বীকার করতে বলেছেন তা অস্বীকার করা আল্লাহ তালা যা স্বীকার করতে অস্বীকার করেছেন তার স্বীকৃতি দেওয়া উল্টা করা উল্টাটা করা অথবা আল্লাহ তালা যা আল্লাহ তালা যেটা আল্লাহ তালা সুনির্দিষ্ট তার নিজের জন্য সাব্যস্ত করে সেটা অন্য কাউকে দিয়ে দেয়া বিশেষত্বগুলোকে অন্য কাউকে কোনো কিছু অন্য কারোর জন্য সাব্যস্ত করা সেটা হচ্ছে শির তাহলে আমরা শির বুঝতে পারি যে আল্লাহর সাথে রিলেটেড যে কোনো আল্লাহর হক বা আল্লাহর বৈশিষ্ট্য আল্লাহ তালার বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য বা হক যদি কোনো কেউ অন্য কাউকে দেয় তাহলে সে শিরিক করল খাসায়স রুবুবিয়া লোহিয়া অথবা হকুকুল্লাহ আল্লাহ তালা রুবুবিয়ার কোনো বৈশিষ্ট্য আল্লাহ তালা নাম গুণের বৈশিষ্ট্য অথবা নাম গুণ অথবা রুবিয়ত অথবা রুবিয়তের নাম গুণ ওলহি নাম নাম নাম গুণের বৈশিষ্ট্য অথবা নাম গুণ এইগুলি কাউকে দিয়ে দেয়া অথবা এগুলো অস্বীকার করা অথবা উলুহিয়তকে অস্বীকার করা বা উলুহিয়ত কাউকে দিয়ে দেয়া সবই হচ্ছে শির আল্লাহ তালার তাহিদের বিপরীত যত কিছু আসবে সবই হচ্ছে শির্ক এটা আমাদেরকে মনে রাখতে হবে এই হিসাবে আমরা যদি কোনো ভাগ করি তাহিদ আল্লাহ তালা তাহিদের বিপরীত যে জিনিস সেটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে শির্ক আর শিরিক দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে শিরকে আকবর একটি হচ্ছে শিরকে আসগর শিরকে আকবর একটি হচ্ছে শিরকে আসগর শিরকে আসগর হচ্ছে ছোট শির্ক আর শিরকে আকবর হচ্ছে বড় শির্ক দুইটাই শির্ক এবং দুইটাই যে কোনো কবিরাগুনার থেকে বড় দুইটি যে কোনো কবিরাগুনার থেকে বড় এই জন্য আমরা দেখতে পাই ইমাম আবদুল্লাহ মাসুদু সাহাবি তিনি বলছিলেন যে লাহলিফাল্লাহ আন আহলিফা বিল্লাহে কাজমান আহাবু ইলাইয়া আন আহলিফা বেগাইল্লাহ সদেখান আল্লাহর নামে আমি মিথ্যা শপথ করা অন্য কারো নামে সত্য শপথ করা হচ্ছে আমার কাছে বেশি প্রিয় কেন বেশি প্রিয় কারণ আল্লাহর নামে মিথ্যা শপথ করলে গুণা হবে কবিরা গুণা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করলে সেটা শিরকে আসগারে পরিণত হবে কখনো কখনো যদি পুরো জিনিসটা অন্য কাউকে খুশি করার জন্য করে তাহলে সেটা বা অন্য কাউকে কারো কারো জন্যই তাকে মনের ভিতরে সেরকম তার মহাব্বত তার ভালোবাসা জাগ্রত থাকে যে তাকে আগায় নিতে তার তাকে প্রাধান্য দিতে হবে এরকম কিছু অবস্থা হলে তাহলে সেটা শিরকে আকবরে পরিণত হয় এই জন্য আল্লাহর নামে শপথ মিথ্যা শপথ করাটা আল্লাহ ছাড়া অন্য কারণে মিথ্যা শপথ করার চেয়ে ইবনু মাসুদ্দিনের কাছে বেশি প্রিয় হয়েছে এই জন্য যে কারণ এটা একটা কবিরা গুণা আল্লাহ নামে মিথ্যা শপথ করা কবিরা গুণা কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারণ নামে মিথ্যা সত্য শপথ করলে সেটা হবে শির্ক আর শিরিক কবিরা গুণা অন্যান্য কবিরা গুণার চেয়ে বড় গুণা সেই কবিরা তাহলে বুঝতে পারলাম আমরা যে সহিরা কবিরা বড় ছোট সেটা ছোট হোক ছোট শির্ক হোক বড় শির্ক হোক দুইটাই কিন্তু যে কোনো কবিরা গুণার চেয়ে বড় যে কোনো কবিরা গুণার চেয়ে বড় এবং তা থেকে বেঁচে থাকতে হবে কোরআনে কারিমে আল্লাহ তালা এই শির্ক থেকে বাঁচার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তালা বলেছেন যে লোকমানের মুখ দিয়ে তার সন্তানকে বলাচ্ছেন ইয়া বুনাই আল্লাহ শিখ বিল্লা ইন্না শির্ক আল্লাহ আজিম হে বৎস শিরিক শিরিক করোনা শিরিক করোনা হে বচ্চ তুমি শিরিক করো না হে প্রিয় বচ্চ তুমি শিরিক করো না কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম আল্লাহ তালা কোরআন কারিম অন্য জায়গায় বলেছেন যে ইন্নহুমাইন শিরিক বিল্লাহ ফাকাদ রাম আল্লাহ আলহি জান্না ওয়াহুন্নার ওমালিজ আলমিনামিন আনসার যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সাথে হার রাম আল্লাহ আলহ হিলজান আল্লাহ তারপরে জান্নাত হারাম করে দিবেন ওয়াহুন্নার তা এবং তার ঠিকানা হবে জাহান্নাম ওয়ামাল জলমিন এমিন আনসার আর জালেমদের জন্য যেহেতু সে জলেম জুলুম করেছে এই জন্য তার জন্য কোনো সাহায্যকারী পাওয়া যাবে না কোনো সুপারিশকারী পাওয়া যাবে না কোনো কেউ তার জন্য হাসরের মাঠে কেউ সুপারিশ করবে না এবং দাঁড়াবে না কারণ মুশিকের জন্য কোনো সুপারিশ হয় না সুপারিশ হবে না এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে তাদেরকে নিষেধ করেছেন অন্য অন্য আয়তা আল্লাহ তালা বলেছেন যে ইন্নআল্লাহ ইয়াকফুরাই ইসলাকা বিহি ও ইয়াকফুর মা দুনা জালিকা আলিমা আল্লাহ তালা তার সাথে শিরিক যে ব্যক্তি করবে তাকে কোনো রকমেই ক্ষমা করবেন না কোনো রকমেই ক্ষমা করবেন না শিরিক যে ব্যক্তি করবে আর এর বিপরীতে সমস্ত গুণে আছে সেগুলোকে যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন আবার বলেছেন আয়তের শেষেই বলেছেন যে ওমাই ইউশিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আজিমা যে ব্যক্তি শিরিক করলো সে তো আল্লাহর উপর মিথ্যা একটি অহবাদ দিল কারণ শিরিক করবে কেন মিথ্যা অহবাদ দিল সে না জেনে কথা বলেছে আল্লাহ তালা সব বিরুদ্ধে সে যেগুলো আর কিছু সেগুলো হচ্ছে না জানা কথা জ্ঞানের কথা নয় সেগুলো হচ্ছে মূর্খতা থেকে মূলতা থেকে এসেছে শেষে আল্লাহ তালা বলেছেন ওমাই ইউশিক বিল্লাহ ফাকাদ্দাল্লাহ দলালাম বাইদা যে কেউ শিরিক করবে সে প্রদস্যতা অনেক দূর এগিয়ে যাবে গহীন মানে হারিয়ে যাবে অর্থাৎ সে শিরকের কারণে তাকে আর ফিরে আনার কোনো সুযোগ থাকবে না কোরআন করিম আল্লাহ তালা অন্য আয়তে বলেছেন ওমাই ইউসিক বিল্লাহ ফাঁকা আন্নামা সামা ফি সাহেব যে কেউ শিরিক করবে আল্লাহর সাথে সামা যেন আকাশ থেকে পড়ে গেল এবং তাক পাখি তাকে চো মেরে নিয়ে গেল এবং তাকে এমন জায়গায় ফেলে দিল যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসতে পারবে না সুতরাং শিরিক হচ্ছে এমন জিনিস যে শিরিকের কারণে মানুষ দুনিয়াতে আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং আখেরাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ তালা নৈকট থেকে দূরে সরে যাবে কোনোদিন জান্নাতে যেতে পারবে না যে জান্নাত যে জান্নাতের ওয়াদ আল্লাহ তালা ইমানদারদেরকে করেছে আল্লাহ ইমানদারদের জন্য করেছেন কাফেররা সেই জান্নাতের কাছে ভিড়তেও পারবে না যেতেও পারবে না এবং সেখান থেকে তারা দূরে থাকবে এবং তারা তাদের কোনো আনসার থাকবে না সাহায্যকারী থাকবে না তাদের কোনো সুপারিশকারী থাকবে না এবং কেউ তাদেরকে কোন রকমেই তা থেকে উদ্ধার করতে পারবে না মুশ্রিকরা সবসময় নিগৃহীত থাকবে কোরআনে কারিমে আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন রসুল্লাহ সাল্লাহাম হাদিস রসুল্লাহ আসলাম শিরিক থেকে মানুষকে মুক্তি থাকার নির্দেশনা দিয়েছেন এবং বলেছেন যে ইমান যদি কারো থাকে সে জান্নাতে প্রবেশ করবে কিন্তু শিরিক থেকে থাকলে কখনো জান্নাতে যেতে পারবে না অন্য শিরিক অন্য কবিরা গুণা থাকলে রসুল্লাহাম সাল্লাম তার জন্য সুপারিশ করবেন রসুল বলেছেন সাফাতি আহলিল কাবাইর উম্মতি আমার সুপারিশ থাকবে আমার উম্মতে যারা কবিরা গুনার কবিরা গুনার করবে কবিরা গুণাধারী লোকদের জন্য আমি সুপারিশ করবো কিন্তু সিরিক আল্লাহর জন্য কেউ সুপারিশ করবে না কেউ তাদেরকে কোনোদিন বাঁচাতে আসবে না এগিয়ে আসবে না তারা চিরস্থায়ীভাবে খালেদান মুখাল্লাদান ফিরনা স্থায়ীভাবে জাহান নামে চলে যাবে এটাই হচ্ছে ঘোষণা সুতরাং এই শিরিক থেকে আমাদের বাঁচার চেষ্টা করতে হবে এই শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে এটা হলো বড় শিরকে বড় শিরকের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে ছোট শির থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে ছোট শিরকের যদি ছোট শির কি ছোট শির কি মানুষকে দিন থেকে বের করে দেয় না বের করে দেয় না এভাবে দুটি মত আছে একমত হচ্ছে যে হ্যাঁ অনেক আলেম বলেন যে ছোট শির্ক ছোট শির্ক আল্লাহ তালা রহমতের ভিতরে থাকবেন অর্থাৎ ওয়েকফুর মাদুনা জাল কেলিমাইয়া আল্লাহর মসিহতের ভিতরে থাকবেন আল্লাহ ইচ্ছা করলে তাকে ক্ষমা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেন যেভাবে বলেছেন ছোট শিরকারী তার ভিতরে পড়বে না অর্থাৎ তার জন্য তবা না করলে সেও সব ভয়ে থাকতে হবে তাকেও জাহান্নামে যেতে হবে এটা আয়াত আয়াত দ্বারা বোঝা যাচ্ছে বা হাদিদার বুঝছে আবার কোনো কোনো আলেম বলেছেন না ছোট শির বিরা গুণার মধ্যে এবং আল্লাহ তালা ইচ্ছাগুলো তাকে ক্ষমা করে দিতে পারেন তারপরেও বিশুদ্ধ মত হচ্ছে যে শিরিক যেহেতু বলেছে যে কোনো সিঁড়িকেই ভয়াবহ এবং সেটা জাহান্নামে যাওয়ার কারণ এবং জাহান্নামে স্থায়ীভাবে থাকারও কারণ হতে পারে এই জন্য সিঁড়িকের ছোট সিঁড়িকেও যেন কেউ না করে সে ব্যাপারে সাবধান থাকা আমাদের উচিত আমাদের ইমাম যেহেতু শিরকের বিষয়টি আলোচনা করেছেন আদাদ এবং আন্দাদ দিয়ে আমরাও সেভাবে শিল্পের বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব শিরকে আকবর আসলে কয় প্রকার এটা আমরা আলোচনা করতে চাই শিরকে আকবর আসলে যেভাবে তাহিদ তিনটি তাহিদের তিনটি অংশ রয়েছে রুবিয়ত আসমা সেফাত এবং অলোহিয়া তিন ভাগ রয়েছে ঠিক তেমনিভাবে শির্কেরও তিনটি অংশ রয়েছে শির্কও কখনো কখনো রুবিয়াতে হয় কখনো কখনো আসমা সিফাতে হয় কখনো কখনো অলোহিয়াতে হয় অর্থাৎ আল্লাহ তালার রব প্রভুত্বেও শিরিক করা যায় আবার আল্লাহ তালার নাম এবং গুণেও কেউ কেউ শিরিক করে আবার আল্লাহ তালার এবাদতের ক্ষেত্রেও কেউ কেউ শিরিক করে এই তিন ধরনের শিরকেই বনিয়াদের মধ্যে পাওয়া গেছে এই তিন ধরনের শিরকেই বনিয়াদের মধ্যে পাওয়া গেছে আমরা এখানে সংক্ষেপে তিনটি জিনিসে আলোচনা করব প্রথমত আল্লাহর রবিয়তে কিভাবে শিরিক হয় আল্লাহ তার রবিয়তে শিরিক হয় তিনভাবে প্রথমত দুই ভাগে দুই ভাগে ভাগ কিরকম একটি হচ্ছে আল্লাহ তালা রবিয়তের জিনিসগুলোকে সম্পূর্ণরূপে অস্বীকার করে অথবা এমন কাজ করা যে কাজের মাধ্যমে বোঝা যায় যে তারা আল্লাহ তালা রুবিয়তকে অস্বীকার করছে আল্লাহ তালা রুবিয়তকে অস্বীকার করছে এটাকে বলা হয় আসহাবুত তাতিল আর আরেকটি হচ্ছে রবিয়তকে অস্বীকার করছে না তো রবিয়তের মতো আরেকজন রব সাব্যস্ত করছে অর্থাৎ অস্বীকার না করে তার দিদ সাব্যস্ত তার দিদ নিয়ে আসতেছে একটা হচ্ছে তাতিল একটা হচ্ছে এটা হচ্ছে আমতাল যে আল্লাহ তালার মতো আসবাহ একটা হলো একটা হচ্ছে আল্লাহ তালাকে সরাসরি নাফি করা যে নাই এই জাতীয় কিছু নাই আরেকটা হচ্ছে এর মতকে সাব্যস্ত করা প্রথমটি আবার তিন ভাগে বিভক্ত তিনভাবে বিভক্ত কিরকম কেউ কেউ মনে করে থাকে যে আল্লাহ সৃষ্টি সৃষ্টির কোন স্রষ্টা নেই অর্থাৎ এই আমরা সৃষ্টি আসি এটাই বড় কথা স্রষ্টা নেই এই জাতীয় যারা মনে করে তারা আল্লাহ রবিতে তাতিল যারা শির করতেছে নফি করার মাধ্যমে শির করতেছে এদের মধ্যে রয়েছে যারা তথাকথিত যারা সোশ্যালিস্ট সোশ্যালিজম প্রতিষ্ঠা করতে যাচ্ছে সারা পৃথিবীতে চেষ্টা করতেছে তারা এরা অথবা যারা উজুদিয়া যাদেরকে বলা হয় যারা মনে করে যে বাস্তববাদী বা অস্তিত্ব অস্তিত্বশীল জিনিসেই আমরা বিশ্বাস করি আর কিছু বিশ্বাস করি না মিতাফিজিকিয়া বাইরে কিছু বিশ্বাস করি না এই জাতীয় যারা মনে করে থাকে যারা বিশেষ করে যারা কমিউনিস্ট যারা তারা প্রত্যেকে এই জাতীয় শিরকি লিপ্ত অর্থাৎ আল্লাহর রবিহতের মধ্যে শিরিক করছে এবং সেটা আল্লাহর রবকে আল্লাহ তাল্লাহ রবিহতকে অস্বীকার করার মাধ্যমে এদের মধ্যে দ্বিতীয় আরেকটি গোষ্ঠী আছে যারা স্বীকার করে যদি থাকেও তাদের মধ্যে একটু গোষ্ঠী তারা বলে যে হ্যাঁ যদি থাকতেও বা থাকলেও রব এবং ইলা মিলে মিশে আছে এরা সবকিছুতে ইলা দেখে সবকিছুতে রব দেখে এরা এরা অথবা তাদের মধ্যে কেউ কেউ মনে করে থাকে যে আল্লাহ তালা নাজিল হয়েছে বা অবতরণ করেছে তাদের মধ্যে কেউ কেউ মনে করে থাকে যে সৃষ্টি স্রষ্টাতে লীন হয়েছে এই জাতীয় জিনিসগুলো যারা মনে করে থাকে তারাও আল্লাহ রুবিয়তে রুবিয়তের মধ্যে রুবিয়তের মূল জিনিসকে অস্বীকার করার মাধ্যমে তারা শিরিক করছে আরেকটি গোষ্ঠী আছে যারা আল্লাহ তালার আল্লাহ তালার নাম এবং গুণকে অস্বীকার অস্বীকার করার মাধ্যমে শিরকি লিপ্ত হয়েছে পরিপূর্ণভাবে নাম এবং গুণকে অস্বীকার করছে যেমন জাহমিয়া যেমন তথাগতিত কারামতা বা যারা দুর্জিয়া বা যারা দুরুজ আছে বা যারা বর্তমান যুগে ইসমাইলিয়া আছে এরা সবাই অস্বীকার করছে আল্লাহ তালার আল্লাহ তালার নাম গুণকে অস্বীকার করার মাধ্যমে তারা এই এই ধরনের শিরকি লিপ্ত আমরা ইনশাল্লাহ শিরকের বিভিন্ন প্রকার নিয়ে ভবিষ্যতে অন্য কোনো পর্বে আরো আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু